অদ্ভুত দুনিয়ায় অ্যালিস এক রৌদ্রোজ্জ্বল দুপুরে ছোট্ট অ্যালিস আর তার দিদি মিলে ঠিক করলো যে বাগানে যাবে তার দিদি যখন বসে একটা বই পড়ছিল তখন অ্যালিস ওর অপেক্ষায় একা একা বিরক্ত হচ্ছিল আমাকে কথা দিয়েছিল যে আমার সাথে খেলবে কিন্তু সত্যি একটা বই যাতে কোনো ছবি নেই সেটাই এই বড় মানুষদের কাছে বেশি প্রিয় বাহ কোনোদিনই বড় মানুষদের বুঝতে পারবো না তার মানে কি আমি যখন বড় হব তখন আমি নিজেকে বুঝতে পারবো না এ বাবা এ বাবা আমার তো অনেক দেরি হয়ে যাবে কথা বলো খরগোশ একটা পকেট ওয়াচ এটা সত্যিই অদ্ভুত আমারও কি অনুসরণ করা উচিত ওখান থেকে ও কিভাবে বাইরে বেরোবে সে ব্যাপারে কিছু না ভেবে হঠাৎই ও খরগোশের গর্তে চলে গেল আর হঠাৎই ও দেখতে পেল যে এটা আর খরগোশের গর্ত নেই অ্যালিস একটা কুয়োর ভেতর দিয়ে নিচে পড়তে থাকলো এটা কত লম্বা হয় এই কুয়ো অনেক বড় না হলে আমি খুব ধীরে পড়ে যাচ্ছি আমার মনে হয় আমি নিশ্চয়ই পৃথিবীর মাঝখানে গিয়ে পড়ব এত ঘাস কি ভালো ব্যাপার এটা কোন জায়গা ও একটা লম্বা ঘরে দাঁড়িয়েছিল সেখানে অনেকগুলো ছোট ছোট বন্ধ দরজা ছিল এটা একটা অদ্ভুত জায়গা আর ওই সাদা খরগোশটা গেল কোথায় আমি এখান থেকে কিভাবে বের হব আমি যদি এখান থেকে কোনোদিন বের না হতে পারি ও ভয়ে ভয়ে এগিয়ে গেল আর দেখতে পেল একটা তিন পেয়ে কাঁচের টেবিল ওখানে ছিল একটা সোনালি চাবি এক মুহূর্ত সময় না নষ্ট করে অ্যালিস ওই ছোট্ট দরজাটা খুলে দিল ওই ছোট্ট চাবির সাহায্যে ও নিচু হল বাইরে কি আছে সেটা দেখার জন্যে আর অসাধারণ কি দারুণ অভিজ্ঞতা এটা আমার দেখা সব থেকে সুন্দর বাগান ইস আমি যদি ছোট্ট দরজাটা দিয়ে ঢুকতে পারতাম কিন্তু ও পারবে না হতাশায় সে টেবিলের কাছে ফিরে এলো সেখানে একটা বোতল ও দেখতে পেল আমি তো এই বোতলটা আগে এখানে দেখিনি এটার আসলে কি কাজ আর ও ওটা খেয়ে নিল আর যেই ও ওটা খেলো ও ছোট হতে শুরু করলো যেটা খুবই কৌতূহলের সৃষ্টি করলো অ্যালিসের মনে ওর মনে হচ্ছিল ও যেন অনুবীক্ষণ যন্ত্র থেকে বাইরে চলে এলো যেন মনে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র থেকে বাইরে চলে এলাম এবার আমি সহজে এই দরজা দিয়ে ঢুকতে পারবো কিন্তু ও সহজেই বুঝতে পারলো না যাবি আমি জায়গাতে কেন এলাম ঠিক তারপর অ্যালিস লক্ষ্য করলো একটা ছোট্ট কাঁচের বাক্স যেটা কিনা টেবিলের নিচে রাখা ছিল আরে আরে ওটা কি আর ও কেকটা খেতেই অ্যালিস ধীরে ধীরে বড় হতে লাগলো আরো বড় আরো বড় এতটা বড় হয়ে গেল যে ও নিজের পাটাও দেখতে পাচ্ছিল না আর খুবই তাড়াতাড়ি ওর মাথা ছাদে ঠেকে গেল এখন অ্যালিস চাবি তো পেয়ে যাবে কিন্তু ও এতটাই বড় হয়ে গেছিল যে দরজা দিয়ে ও বেরোতে পারবে না তাই ও বসে কাঁদতে লাগলো ও হাউ হাউ করে কাঁদতে থাকলো ও এত কাঁদলো যে ঘরটা জলে ভরতে শুরু করলো আমার ওপর রেগে যাবেন যদি আমি অপেক্ষা করিয়া রাখি খরগোশ মহাশয় আপনি কি দয়া করে কি রুক্ষ ব্যবহার কি কাজ করবে এই খরগোশ রানিমার জন্য যদিও পাশে বসে থাকা এত বড় একটা মেয়েকে লক্ষ্য না করতে পারে এখানে কি গরম রে বাবা আমি ভাবছি আমার পাগুলো এখন কি করবে যেটা আমি দেখতেই পাচ্ছি না আশা করি ওরা আমার সাহায্য ছাড়াই নিজেদের পরিষ্কার রাখবে অ্যালিস ওর হাতে সাদা দস্তানা পড়ছিল দেখি এটা কিভাবে আমার হাতে ফিট হচ্ছে এত ছোট কিভাবে হয়ে গেলাম পাখার জন্য এই হাওয়া আমাকে ছোট করে দিয়েছে আমি কত ছোট হয়ে গেছি জোর বাঁচা বেঁচে গেছি নোনা জোর আমি কি কোনোভাবে সমুদ্রে পড়ে গেছি তারপর অ্যালিসের বুঝতে বেশি সময় লাগলো না যে এই জল হলো ওর চোখের জল আর হঠাৎই একটা বড় ঢেউ এসে অ্যালিসকে দরজার বাইরে বার করে দিল আমি যেন তাড়াতাড়ি শুকিয়ে যাই সর্দি কাশি বাঁধলে মুশকিল তুমি এখানে কি করছো বাড়ি যাও আর আমার জন্য এক জোড়া দস্তানা আর পাখা নিয়ে এসো বাড়ি কোন বাড়ি আমার বাড়ি ওখানে এবার যাও অ্যালিস খুবই থতমত খেয়ে গেছিল আর ভয় পেয়ে গেছিল ও খরগোশের বাড়ির দিকে হাঁটা শুরু করলো ওকে কিছু না জিজ্ঞেস করেই ও নিশ্চয়ই আমাকে কাজের লোক ভেবে ভুল করেছে এটা ভেবে অ্যালিস একটা ছোট্ট ঘরে ঢুকল সেখানে একটা টেবিল ছিল ওই টেবিলে ছিল একটা পাখা এক জোড়া দস্তানা আর একটা ছোট বটল আমি জানি নিশ্চয়ই কিছু মজার হবে যখন আমি কিছু খাই বা পান করি দেখি বোতল কি করে আমি সত্যি এত ছোট হয়ে বোর হয়ে গেছি ওর মাথা এখন সিলিংয়ে ছুঁয়ে গেছে আমি আটকে গেছি ঠিক তারপরেই খরগোশ এলো অ্যালিস অস্বস্তি বোধ করছিল আর ও ওর হাত ছড়াবার চেষ্টা করছিল কিন্তু জানলা দিয়ে একটা হাত বেরিয়ে আসছে ও ওটা একটা দৈত্য আমার ঘরের দৈত্য ঢুকেছে কেউ বাঁচাও সমস্ত প্রাণীরা একসঙ্গে জড়ো হয়ে গেছিল সব থেকে ছোট ছিল বিল নামের একটা গিরগিটি ওকে চিমনির ভেতরে ঢুকতে বলা হলো অ্যালিস কোনো মতে চিমনি দিয়ে ওর পা বের করল খরগোশের মাথায় একটা বুদ্ধি এলো তবে বুদ্ধিটা খুব ভালো বলে আমার মনে হয় না ঠিক এটা আবার আমাকে ছোট করে দেবে আর ঠিক সেটাই হলো ও যখন অনেকটা ছোট হয়ে গেল অ্যালিস ছুটে ঘর থেকে বেরিয়ে এলো আর সমস্ত প্রাণীদের থেকে অনেক দূরে জঙ্গলের মধ্যে চলে গেল আমার প্রথম কাজ হলো আমার স্বাভাবিক আকার ফিরে পাওয়া ও তোমাকে সাহায্য করতে পারি দেখো তোমার নিজের আকার নিয়ে লজ্জিত হওয়ার কিছুই নেই এদিকে তাকাও আমাকে দেখো হ্যাঁ অবশ্যই আমি তো বলতে চাইনি তুমি সুন্দর হ্যাঁ আমি জানি আমি সুন্দর একটা দিক তোমাকে লম্বা করে তুলবে আর আরেকটা দিক তোমাকে ছোট করে দেবে কোন দিকে কিসের অবশ্যই মাশরুমের এবার প্রশ্ন হলো যে মাশরুমের মতো একটা গোল জিনিসের মধ্যে কোনটা ঠিক দিক সেটা খুঁজে বার করা অ্যালিস শেষ অবধি দুদিক দিয়েই অল্প অল্প ভেঙে নেয় আর ওর ডান দিকের একটা অংশ থেকে কিছুটা খায় আর সঙ্গে সঙ্গে ওর গলা লম্বা হতে থাকে আর ধীরে ধীরে গলাটা আকাশের দিকে এগোতে থাকে ও তাড়াতাড়ি বাঁ দিকের একটা অংশ অল্প করে খেয়ে নেয় আর সঙ্গে সঙ্গে ও আগের থেকেও ছোট হয়ে যায় ও ক্লান্ত হয়ে পড়ে এবং দুটো মাশরুমের অংশই ও অল্প অল্প করে খেতে থাকে আর কখনো ও লম্বা হয় আবার কখনো খাটো হয়ে যায় ও ততক্ষণ ওটা খেতে থাকে যতক্ষণ না ও ওর স্বাভাবিক আকারে ফিরে আসে আমার অর্ধেক কাজ শেষ কি কনফিউশনের দিন এই মাশরুমগুলো আমার সাথে রাখা উচিত যদি কোনোভাবে আবার দরকার পড়ে আমার এই শুয়োপোকাকে ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু ও খুব অদ্ভুত ছিল আমি জানি না ও কেন তো রেগে আছি ও এখানে কে অদ্ভুত নয় আমায় বলো তো ও হ্যালো আমি জানতে চাই তুমি কি সবসময় এভাবে হেসে থাকো হ্যাঁ অবশ্যই আমি একটা চেসার বিড়াল যাই হোক বুঝতে পারি না সবসময় এরকম করা কি খুব জরুরি বলো তো তুমি কি ম্যাড হ্যাটার আর মার্চিয়ারের সাথে দেখা করেছো the mad hatter and hare না আমি করিনি ও কিন্তু দেখা করা উচিত ওরা দুজনেই পাগল একদম তোমার আর আমার মতো আরে আমি পাগল না হ্যাঁ তুমি অনেকটাই পাগল এটা বলে বিড়াল অদৃশ্য হয়ে যায় কিন্তু ওর হাসিটা রয়ে যায় অ্যালিসের এটা দেখে খুবই অদ্ভুত লাগে কিন্তু ও এগিয়ে যেতে থাকে ওর কৌতূহল হয় যে ও ওই অদ্ভুত দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেলেছে ও আরও এগোতে থাকে ওর সাথে মার্চেয়ার আর ম্যাড হ্যাটারের দেখা হয় ওরা চা খাচ্ছিল গাছের নিচে বসে ওদের মাঝখানে একটা কাঠবিড়ালি ঘুমিয়েছিল আর বাকি দুজন তাদের হাত দুটো কাঠবিড়ালির ওপর রেখে আরাম করছিল এটা দেখে খুবই অস্বস্তি হচ্ছে কিন্তু হতে পারে কাঠবিড়ালির খারাপ লাগছে না কারণ এত ঘুমোচ্ছে জায়গা নেই একদম জায়গা নেই কিন্তু এটা একটা অনেক বড় টেবিল এতে অনেক জায়গা আছে তোমার চুল কাটা দরকার বুঝলে তুমি খুব খারাপ বলো তো কাক কেন রাইটিং ডেস্ক পছন্দ করে আমি আমি জানি না এই জন্যই তোমাকে এখানে বসতে বারণ করেছিলাম শুধু একটা ধাঁধা সমাধান করতে পারিনি বলে ঠিক আছে আমি চলে যাব কিন্তু প্রথমে আমাকে উত্তরটা জানাও আমি জানি না এই ব্যাপারে আমার কোনো আইডিয়াও নেই এমন কি আমিও জানি না আমি এই বোকাটি পার্টিতে আর থাকতে চাই না এগিয়ে গিয়ে অ্যালিস গাছে আরও একটা দরজা খুঁজে পেল সব সময় কৌতূহল ওর মনে ঘুরে বেড়াচ্ছিল ও ওখানে প্রবেশ করলো আরও একবার ও একটা লম্বা হলে হাজির হলো সেখানে অনেকগুলো ছোট ছোট দরজা ছিল আর ছিল ছোট একটা কাঁচের টেবিল আমি এবার ঠিক মতো সামলে নেব ও প্রথমে সোনালি চাবিটা নিল আর একটা দরজা খুলল সেখানে আরও একটা সুন্দর বাগান ছিল তারপর সে পকেট থেকে মাশরুমটা বার করে ততক্ষণ খেতে থাকলো যতক্ষণ না ও এক ফুট উচ্চতার না হয়ে যায় ও দরজার মধ্যে দিয়ে প্রবেশ করল আর সেখানে বিভিন্ন ধরনের বাহারি ফুল গাছ আর ঝোপঝাড় ছিল এক জায়গায় কিছু মালি ছিল যারা তাসের মতো দেখতে সব থেকে বিস্ময়কর ব্যাপার ছিল যে ওরা সাদা গোলাপে লাল রং করছিল আপনারা আমাকে বলবেন প্লিজ এই গোলাপগুলোকে রং কেন করছেন রানী আমাদের লাল গোলাপ লাগাতে বলেছিলেন কিন্তু ভুল করে আমরা সাদা গোলাপ লাগিয়েছি যদি রানী জানতে পারেন আমাদের মুন্ডচ্ছেদ হবে রানী এসে গেছে ও এটা আবার কে আমার নাম অ্যালিস মহারানী হুম আচ্ছা এরা আবার কারা আমি কিভাবে জানবো ঠিক সেই সময় রানী রেগে গেল ওর মাথা কেটে নাও কিন্তু ও তো একটি বাচ্চা মেয়ে হুম আমি ওকে মাফ করে দিলাম বিচার সভা শুরু হতে চলেছে কিসের বিচার কেউ একজন রানীর রান্নাঘর থেকে বিস্কুট চুরি করেছে আমাদের সন্দেহ এটা হাতসের গোলাম চুরি করেছে বিচারকের আসনে কিছু পাখি আর পশু ছিল ওরা সবাই স্লেটে তাড়াহুড়ো করে কিছু লিখছিল তাহলে মামলাটা আমাকে বলো হাটসের রানী কিছু বিস্কুট বানিয়েছিল হাটসের গোলাম একটা গ্রীষ্মের দিনে সেগুলো চুরি করে আর সেখান থেকে পালিয়ে যায় ঠিক আছে তাহলে এখন প্রথম সাক্ষীকে ডাকা হোক প্রথম সাক্ষী ছিল হ্যাটার ও এক হাতে একটা চায়ের কাপ নিয়ে এলো আর আরেক হাতে নিয়ে এলো মাখন আর রুটি ও এত ঘাবড়ে গেছিল যে শুধুমাত্র চুপ করে দাঁড়িয়েছিল আর তোতলাচ্ছিল তুমি একজন দুর্বল বক্তা তুমি এখন আসতে পারো পরের সাক্ষীকে ডাক পাঠানো হোক পরের সাক্ষী ছিল অ্যালিস নিজেই কিন্তু ওকে কেমন যেন অন্যরকম লাগছিল ও বুঝতেই পারেনি যে ও এত বড় হয়ে গেছে ও বিচার দেখতে আসা সমস্ত পশুদের ঠেলে ফেলে দিল রানী এবার প্রচন্ড রেগে গেলেন ওর মাথা কেটে নাও এতক্ষণ অ্যালিস অনেক সহ্য করেছে কারো তোমার কথায় কিছু যায় আসে না তুমি তো সবসময় এটা বলো তুমি আসলে শুধুমাত্র একটা তাসের প্যাকেট ওর এই কথায় তাসগুলো হাওয়ায় উড়তে লাগলো ওরা অ্যালিসের ওপর উড়ে এলো আর চেঁচিয়ে উঠলো কিছুটা ভয়ে আর কিছুটা রাগে ও ওদেরকে মেরে তাড়িয়ে দিল আর তখনই যাও এখান থেকে পাতা কোথায় আর রানী এটা স্বপ্ন ছিল দারুণ স্বপ্ন ছিল আমার দিদিকে গিয়ে বলতেই হবে অপূর্ব সত্যি কি দারুণ স্বপ্ন ছিল কিন্তু সত্যি কি তাই সমাপ্ত